সন্ধান করো সেটি মোদের কেদান صراط الذين أنعمت عليهم চালাও মোদের পথে তাদের করোনা করেছ প্রতি যাদের غير المغضوب عليهم ولا الضالين চালায় না ওই পথে অভিশপ্ত পথ ভষ্টরা যাতে اللهم آمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہے زار زار روتا گاہے بے قرار ہوتا اللہم صلی آنا وعلى آل سيدنا مولانا محمد قدم مستفی کی میرا مزار ہوتا اوکھا کے پاک ہوتی میں خاک سر ہوتا اللہم صلی علام وعلى آل سيدنا مولانا محمد ত্রিভুবনের بيو محمد এলরে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস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 করার তৌফিক দান করো খোদা তুমি আমাদের ইমান দান করো আমল দান করো আখলাখ দান করো চরিত্র দান করো হেলেম দান করো হিকমত দান করো কৌশল দান করো আল্লাহ তালা দিনী এবং দুনিয়ার সমস্ত প্রয়োজন পরকাল এবং এহকালের যাবতীয় চাহিদা সব কিছুকে তুমি পরিপূর্ণ করে দাও সেটাকে পছন্দ করো খোদা গাও তার ওসিলাই আমাদের দোয়াকে কবুল করে নাও তোমার নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের দোয়াখানাকে কবুল করে নাও সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين আজকে আমারই ছেলে স্কুলে যায় আমারই ছেলে চলে যায় মাদ্রাসায় মাদ্রাসায় গিয়েছেন মক্তবে গিয়েছেন জমিয়তে গিয়েছেন জামাতে গিয়েছে খানকায় গিয়েছে পীর সাহেবের কাছে গিয়েছে কোনদিন এসে জিজ্ঞাসা করেনি আল্লাহ আছে কিন্তু আমারই ছেলে সে চলে যায় কলেজে ইউনিভার্সিটিতে সেখানে গিয়ে নাস্তিক্যবাদদের পাল্লায় করে সেখান থেকে শিখে আসে এসে জিজ্ঞাসা করে মৌলানা সাহেব আল্লাহ আছে তার প্রমাণ দাও হ্যাঁ দেব আল্লাহ আছে তার প্রমাণ দেব বস প্রমাণ দেব আসো এখানে বসো তোমাকে আমি কোরআন এবং বিজ্ঞান থেকে প্রমাণ দেব আল্লাহ আছে অমুসলমান ভাইয়েরা বসুন আল্লাহ আছেন বেদ থেকে প্রমাণ দেব কোরআন থেকেও দেব তোমার বিজ্ঞান বই নিয়ে আসো তোমার বিজ্ঞানে কি এটা লেখা নেই পৃথিবী একটা ক্রিয়া বলে হ্যাঁ স্যার এটা লেখা আছে তোমার বিজ্ঞানে কি এটাও লেখা নেই বিনা কোনো কর্তায় ক্রিয়া হতে পারে না বলে এটাও লেখা আছে দুটো কথার মানে কি হলো পৃথিবী একটা ক্রিয়া কাজ বিনা কর্তায় কোনো কাজ হতেই পারে না যদি এই দুটো কথা হয় এক তার মানে হলো এই দুনিয়াটাকে সৃষ্টি করার জন্য একটা কর্তা আছে এই কর্তাটার নাম হলো আল্লাহ বলুন সুহান আল্লাহ তখন প্রফেসর মশাইকে বলেন প্রফেসর মশাই আপনি বলেছিলেন আল্লাহ আছেন আমার মৌলানা সাহেব উত্তর দিয়েছে আল্লাহ আছেন কিন্তু আপনি কি বলতে চান বলুন আমার বিজ্ঞান বই দিয়ে দিয়ে দেব বলে নিয়ে প্রফেসর মশাইয়ের কাছে গিয়ে ছাত্রটা খুলে দেয় বলে দেখুন বিজ্ঞান বই এটা লেখা আছে বিনা কোন কর্তায় ক্রিয়া হতে পারে না বলে ঠিক বলে দুনিয়াটা একটা ক্রিয়া এটাও লেখা আছে বলে ঠিক বলে দুটো কথাকে মেলান এর মানে হলো তার জন্য একজন কর্তা থাকবে সেই কর্তাটার নাম আল্লাহ তখন নাস্তিকবাদের বইপত্র পড়ে প্রফেসরের মাথার ভিতরে শৈতান ঢুকে বসে আছে বলছে তোর মৌলানাদেরকে জিজ্ঞাসা করবি আল্লাহকে সৃষ্টি করেছে কে যদি আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করে তবে আল্লাহকে সৃষ্টি করেছে কে এটা একটু মৌলানা সাহেবকে জিজ্ঞাসা করবি আমি বললাম হ্যাঁ এরও উত্তর দেব ইনশা আল্লাহ বসন কোরআন শরীফে হাদিস শরীফে বিভিন্ন জায়গায় উল্লেখ আছে এরা আজকে প্রশ্ন করল দেড় হাজার বছর আগে রসুল করিম সাল্লাহ সাল্লাম এ প্রশ্নের উত্তর দিয়েছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হরাইরা রাদি আল্লাহ তালান হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলছেন يأتي الشيطان إلى أحدكم فيقول من خلق كذا ومن خلق كذا শয়তান তোমাদের কাছে আসে মন্ত্রণা দিয়ে জিজ্ঞাসা করে বলো বান্দান এটা সৃষ্টি করলো কে ওটা সৃষ্টি করলো কেন আল্লাহ আল্লাহ তখন আমার বান্দা উত্তর দান করে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে তখন শয়তান ঘুরিয়ে জিজ্ঞাসা করে বলে যদি আল্লাহ যদি দুনিয়াকে সৃষ্টি করেছে আল্লাহকে সৃষ্টি করেছে কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহর আশ্রয় গ্রহণ করবে বান্দা অল্যান্তাহি বিরত থাকবে আর কোন রকম উত্তর দিতে চাইবে না চুপ করো বিরত থাকো আর কোন রকম তুমি উত্তর দিও না মগজমারি করো না আগে বেড়ো না আর আল্লাহর আশ্রয় গ্রহণ করো এটা হাদিস কমপ্লিট হলো এইবারে আমি আমার নিজের ব্যাখ্যা করছি শোনন আপনাকে জিজ্ঞাসা করছি আপনি বলুন তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে যারা ছাত্র আছে তোমরা বলো যে তোমাদের প্রশ্নপত্রে একটা ভুল প্রশ্ন ছাপা হয়ে গিয়েছে এই প্রশ্নের উত্তর দেবে নাকি ক্যান্সেল করবে ক্যান্সেল করবে ছোট্ট একটা বাচ্চা ছেলে বলছে বলছে এই প্রশ্ন উত্তরটাকে ক্যান্সেল করতে হবে যদি না ক্যান্সেল করা হয় বলে তবে আমরা ছোটরা বড়দা দাদারা দিদিরা সকলে মিলে আমরা ছাত্র আন্দোলন করব আমরা বলব এই প্রশ্ন যারা ছেপেছে তাদেরকে জবাব দিতে হবে জবাব চাই জবাব দাও অধ্যক্ষকে করো ঘেরাও যেটা প্রশ্নে ভিত্তিক নয় সেটার প্রশ্ন কেন উত্তর চাওয়া হল শিক্ষা পরিষদ বোর্ড জবাব দাও জবাব চাই প্রশ্নপত্র আমরা ছেড়ে ফেলে দেব ছাত্র আন্দোলন করব ছাত্র আন্দোলন হয়ে যাবে তখন তখন প্রশাসন মশাই বলবে না এটা তো ভুল হয়েছে হ্যালো হয়ে যাবে শিক্ষা পরিষদ বোর্ড থেকে বিভিন্ন সেন্টারে সেন্টারে অমুক প্রশ্নপত্রের এক নম্বর প্রশ্নটাকে বাতিল করুন বলে কারণ এটা সিলেবাস বহির্ভুক্ত এটা ভুল প্রশ্ন এটাকে ক্যান্সেল করতে হবে বাতিল করতে হবে এটাই হলো নিয়ম এটাই হলো আইন এটাই হলো সংবিধান এটাই হলো রেজুলেশন অ্যান্ড লো তবে এটাই যদি হয় তবে আমি বলবাম তবে ভুল প্রশ্নের যদি উত্তর দেওয়া না হয় হয় এটাই যদি নিয়ম হয় আমি বলবো আল্লাহ কে কে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই হলো ভুল যদি বলেন কেমন করে করলেন আমার হাদিস থেকে বুঝেছি শয়তানে অসা শয়তান আসে এই কথা জিজ্ঞাসা করে এর মানে হলো এ ভুল প্রশ্ন করে ওই লোকটাই ভুল এই জন্য ও ভুল প্রশ্ন করে এখন জিজ্ঞাসা হয়ে যাবে কেন এটা ভুল আপনি বলুন হাদিসের দ্বারাই প্রমাণিত এটা ভুল কিন্তু বিজ্ঞানের দ্বারাই প্রমাণিত করুন এ প্রশ্নটা কেন ভুল আসুন দুখানা প্রশ্ন করা হয়েছেন দুনিয়াকে সৃষ্টি করল কে উত্তর দেওয়া হলো আল্লাহ আল্লাহকে সৃষ্টি করো কে দ্বিতীয় প্রশ্ন এ প্রশ্নের উত্তর দেওয়া হলো না এবারে আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি একটা উদাহরণ দিচ্ছি বলুন একটা মেয়ে ছেলের নাম তসলিমা নাসরিন তার স্বামীর নাম মনে করুন সালমান রুশদি আমি জিজ্ঞাসা করছি তসলিমা নাসরিনের স্বামীর নাম যদি সালমান রুশদি হয় সালমান রুশদির স্বামীর নামটা কি তখন বলবে তোর মুখখানা গুঁড়ে করে দেবো হারাম খর বলবে না বলবে তুই পাগল আর ছাগল কারণ বলে সালমান রুশদি একজন পুরুষ তার আমার স্বামী হয় নাকি তসলিমা একজন নারী তার স্বামী হয় প্রশ্ন করা ঠিক হয়েছে তসলিমার স্বামীর নাম বলো উত্তর দেওয়া হলো সালমান কিন্তু সালমান তো সে নারী জাতি নয় তার তো স্বামী থাকাটাই স্বাভাবিক নয় বরং সে নিজেই স্বামী তার উপরে আর কোন স্বামী নাই এর স্বামীর যে প্রশ্ন করে তাকে পাগল ছাগল বলা হয় বলা হয় এর মাথার বেরেন খারাপ হয়ে গিয়েছে একে রাঁচিতে ভর্তি করতে হবে বলা হয় না জি বলতে বুঝতে পারছেন না পারেন তদ্রুপ দুনিয়াটা হচ্ছে একটা সিস্টেম তার একজন সুস্থ থাকাটাই স্বাভাবিক প্রশ্ন করা আপনার ঠিক হয়েছে দুনিয়াকে কে সৃষ্টি করল উত্তর দেওয়া হলো আল্লাহ কিন্তু আল্লাহ তিনি সৃষ্টি নন বরং তিনি সৃষ্টিকর্তা স্রষ্টা তার সৃষ্টির প্রশ্ন করাটাই ভুল হয়ে গিয়েছেন এই রকম যে প্রশ্ন করে সে পাগল আর ছাগল এই পাগল ছাগলের প্রশ্নকে ক্যান্সেল করা হয় আর এই রকম লোককে জাহান নামে ভর্তি করতে হবে তা না হলে যেমন আপনাকে যে বলেছিল সালমানের স্বামীর নাম বলো তাকে বলেছিল রাঁচিতে ভর্তি করতে হবে আল্লাহকে কে সৃষ্টি ভর্তি করেছে বলো তাকে জাহান নামে ভর্তি করতে হবে কথা বুঝতে পারছে না পারেননি পেরেছেন জি তবে আর একটা দৃষ্টান্ত দিই জামাটা সেলাই করলো কে দর্জি দর্জিকে সেলাই করলো কে উত্তর আছে জি উত্তর আছে কেন এই জন্যই যে জামা সেলাই জাতীয় সেলাই হওয়াটাই স্বাভাবিক প্রশ্ন করা ঠিক হয়েছে উত্তর দেয়া হলো দর্জি কিন্তু দর্জি কাটিং জাতীয় নয় সেলাই জাতীয় নয় তার সেলাই হওয়াটা স্বাভাবিক নয় দর্জিকে কে সেলাই করেছে এ প্রশ্ন করাটাই বাতিল হয়েছে এটা ক্যান্সেল কর এদেরকে যখন উত্তর দেওয়া হয় এরা তখন আশ্চর্য হয়ে যায় হাদিস থেকে যুক্তি থেকে কোরআন থেকে বিজ্ঞান থেকে উক্ত দিলাম বন্ধু আমার দোস্ত আমার শুনুন এই নাস্তিক তখন চিৎপাত হয়ে যায় আল্লাহ পরিচয়ে মানুষ তিন ভাগে বিভক্ত হয়েছে আল্লাহর পরিচয়ে মানুষ তিন ভাগে বিভক্ত কভাগে তিন ভাগে বিভক্ত হয়েছে এক ধরনের মানুষ বলল গড ইজ নাথিং ভগবান বলে কাউকে মানি না ঈশ্বর বলে কাউকে চিনি না আল্লাহকে বলে আমরা কাউকে বিশ্বাস করি না এই কথা বলল বলুন নাউজবিল্লাহি বলুন নাউজবিল্লাহি মিনজালিক এই এক ধরনের মানুষ এরা বলল এক ধরনের মানুষ বললাম ভগবানকে মানি ভগবতীকে মানি ঈশ্বরকে মানি ঈশ্বরীকে মানি গডকে মানি গডেসকে মানি মাদার গডকে মানি সকলকে মানি আর এক ধরনের মানুষ বলল এক আল্লাহকে ছাড়া আর কাউকে খোদা হিসেবে মানলাম না কটা মত হল তিনখানা একটা নিরেশ্বরবাদ নাস্তিকবাদ আরেকটার নাম হল বহুশ্বরবাদ সেরেকবাদ আরেকটা হল একত্ববাদ তৌহিদবাদ কথা বুঝতে পারছেন আমরা কোন বাদ জি আমরা হলাম মহাত মহিদ তহিদবাদ একত্ববাদী এইবারে শুনুন কোন বাদটা ঠিক কোন মতটা ঠিক বিজ্ঞানের আপনাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে আমাদেরটাই ঠিক ওই দুটো কেন ভুল আপনাকে যুক্তি দিয়ে তর্ক দিয়ে বোঝাব মানুষকে তিনখানা শক্তি দেওয়া হয়েছে কখানা শক্তি বললাম তিনখানা একটা হলো বেরেন শক্তি আর একটা হলো যৌন শক্তি আর একটা হলো রাগ শক্তি কটার শক্তি হলো তিনটে শক্তি হলো রাগ শক্তি ব্রেন শক্তি যৌন শক্তি আল্লাহকে বিচার করবেন কোন শক্তি দিয়ে যৌন শক্তি দিয়ে না রাগ শক্তি দিয়ে না ব্রেন শক্তি দিয়ে ব্রেন শক্তি দিয়ে এই জন্য আমাকে প্রথম সর্বপ্রথম দেখতে হবে আমার ব্রেন দিয়ে যে আল্লাহর বিচার করব ব্রেনটা আমার ঠিক আছে কিনা একটা ছেলেকে যদি স্কেল দেয়া হয় আর যদি খাতা দেয়া হয় আর কলম দেয়া হয় আর বলা হয় সোজা লাইন টানো স্কেলটাই যদি বাঁকা থাকে লাইন সোজা হবে না বাঁকা বাঁকা হয়ে যাবে সর্বপ্রথম কি করতে হবে স্কেলটাকে সোজা করতে হবে যে বেরেন দিয়ে আমি আল্লাহর বিচার করব আছেন না নেই কিংবা বহুজন আছেন এটার বিচার করার জন্য যে বেরেন দেব সেই বেরেনটাকে আগে ঠিক করে নিতে হবে সেটাকে সঠিক করতে হবে কোথা কেমন করে সঠিক করব স্কেলকে কেমন করে সোজা করব কেউ বলতে পারবেন স্কেলকে কেমন করে সোজা করব এটা বলতে পারবেন কেউ পারবেন না স্কেল যদি এক ফুটের হয় তবে দশ ফুটের একটা সুতো নিতে হবে স্কেল যদি এক ফুটের হয় তবে দশ ফুটের একটা সুতো নিতে হবে ওটাকে টান করে এক জায়গায় বেঁধে দিতে হবে যেখানে হাওয়া চলে না এই জায়গাতে আপনার এবার স্কেলটাকে সুতোর সঙ্গে মিলিয়ে দেখতে হবে দেখবেন যদি আপনার স্কেলটা মিলে যায় ওই সুতোর সঙ্গে তবে জানবেন আপনার স্কেল ঠিক আছে কথা বুঝতে পারছেন এটা স্কেলকে মাপার যন্ত্র হলো স্কেল যদি এক ফুটের হয় দশ ফিটের সুতোকে টান করে যেখানে হাওয়া চলে না সেইখানটায় রেখে তারপরে স্কেলটাকে ঠেকাতে হয় দেখতে হয় কোন সব জায়গায় ঠেকেছে না কোনো জায়গায় ঠেকেনি এরকম দেখে বুঝতে হয় তবে স্কেলটাকে মাপতে হবে তবে আমি লাইনটাকে সোজা করতে পারব তদ্রুপ আমি যে ব্রেন দিয়ে আল্লাহর বিচার করব সেই ব্রেনটাকে আমি আগে যাচাই করে দেখব এটা ঠিক আছে কিনা কেমন করে আরো তার থেকে বেশি দুখান ধারণা জ্ঞান দিয়ে দেখতে হবে যেমন স্কেলটা যেমন এক ফুট তার জন্য দশ ফুটের সুতো আনতে হয় তাকে টেস্ট করার জন্য ওই রকম ব্যারেনটা যখন একটা শক্তি তাকে বাঁচার জন্য তাকে জানার জন্য তাকে যাচাই করার জন্য আরো দুখানা শক্তিকে যাচাই করতে হবে মানুষকে যৌন শক্তি দেওয়া হল মানুষকে ব্রেন শক্তি দেওয়া হল মানুষকে রাগ শক্তি দেওয়া হয়েছেন যৌন শক্তিরও তিনটে কোয়ালিটি আছে যৌবন শক্তিরও তিনটে কোয়ালিটি আছেন রাগ শক্তিরও তিনটে কোয়ালিটি আছে তিনটে ভাগ আছেন এইভাবে ব্রেন শক্তিরও তিনটে ভাগ আছেন আসুন আপনাকে এবারে বোঝাই যৌন শক্তি বেশি হয়ে যাবে কিংবা কম হয়ে যাবে কিংবা মাঝামাঝি থাকবে রাগ বেশি হয়ে যাবে কিংবা কম হয়ে যাবে কিংবা মাঝামাঝি থাকবে ব্রেন বেশি হয়ে যাবে কিংবা কম হয়ে যাবে কিংবা মাঝামাঝি থাকবে বেরেনটাকে মাপার আগে আমি আঁকবে দেখব যৌন শক্তি যদি বেশি হয়ে যায় তবে কি খারাপই না ভালো যৌন শক্তি যদি বেশি হয়ে যায় তবে এই লোকটা জিনা করবে ব্যবিচার করবে কুকর্মে জড়িয়ে যাবে অপরাধ জগতে চলে যাবে বেশাখানায় সে চলে যাবে খারাপ কাজে জড়িত হয়ে যাবেন কথা বুঝতে পারছেন না পারেননি জি কথা আমার বুঝতে পারছেন যৌন শক্তি যদি কম হয়ে যায় তবে এই লোকটা তার বিবাহ দিলেও তার থেকে কোনো সন্তান সন্ততি হতে পারে না সে তার স্ত্রী থেকে কোন রকম সন্তান উৎপাদন করার ক্ষমতা রাখবে না তবে বলুন মাঝখানে যদি শক্তি থাকেন যদি যৌন শক্তিটা যদি মাঝামাঝি থাকে তবে সে সেনাও করবে না অপরাধও করবে না আবার যদি তার বিয়ে দেওয়া হয় তা থেকে আবার সন্তান হবে তার সন্তান হবে সে পিতা হবে তারা এবং মাতাও হতে পারেন কথা বুঝতে পারছেন পারেননি এইবারে আসুন আমি এবারে আর একটা শক্তিকে যাচাই করবাম রাগ শক্তি রাগ শক্তি যদি বেশি হয়ে যায় খুন করবে খারাপি করবে অন্যায় করবে ঝগড়া করবে জুলুম করবে অত্যাচার করবে অপরাধ জগতে সে পদর্পণ করলাম এতে গেল যার রাগ শক্তি বেশি যদি আবার রাগ শক্তি কম হয়ে যায় এখানেও আবার খারাপ কেমন করেন যদি রাজার ক্ষমতা যদি আমার কম হয়ে যায় তবে তার মেয়েকে যদি কেউ তুলে নিয়ে যায় প্রতিবাদও করবে না তার স্ত্রীকে ধর্ষণ করলেও কিছু বলবে না তার ঘরেতে ডাকাতি করলেও সে কিছু বলবে না কোন রকম প্রতিবাদ করবে না কারণ রাগ তার নাই রাগ কমে গেলে নিজের সংরক্ষণ করতে পারে না নিজের হেফাজত করতে পারে না রাগ বেশি হয়ে গেলে নিজেই অন্যায় করে রাগ যদি মাঝামাঝি থাকে তবে নিজে অন্যায় করে না তার উপরে অন্যায় করতে এলে সে তার প্রতিবাদ করেন বলুন কোনটা তবে দরকার বেশি হয়ে যাওয়া দরকার না কম হয়ে যাওয়া দরকার না মাঝামাঝি থাকা দরকার মাঝে মাঝে থাকা দরকার তবে আমি এতক্ষণ পর্যন্ত জনশক্তিকে মেপেছি মাঝামাঝি থাকা দরকার এখন পর্যন্ত আমি আমি মাপলাম রাগ শক্তিকে সেটা মাঝামাঝি থাকা দরকার এইবারে আমি ব্রেন শক্তিকে আমি মাপব ব্রেন শক্তিকে মেপে দেখব ব্রেন যদি বেশি হয়ে যায় বলবে গড ইজ নাথিং ভগবান বলে কাউকে মানি না ঈশ্বর বলে কাউকে মানি না আল্লাহকে বিশ্বাস করি না তার ব্রেন বেশি হয়ে গিয়েছে এটাও রোগ এটাও অসুখ এও এইরকম এটা একটা রোগ এটাও ঠিক নয় আবার যদি ব্রেন কম হয়ে যায় মগজ শক্তি যদি কম হয়ে যায় যেখানেই উঁচু দেখবে সেখানেই মাথা নিচু করবেন গাছ দেখলো ছাঁ দেয় এও ভগবান পাথর এও ভগবান নদী এও ভগবান সূর্য এও ভগবান চাঁদ এও ভগবান সবকে ভগবান বলতে আরম্ভ করলাম তার মানে এর বেরেন কম হয়ে গিয়েছে কাউকেই মানল না তার মানে এর বেরেন বেশি হয়ে গিয়েছেন আর বেরেন যদি মাঝামাঝি থাকে মগজ শক্তি যদি তার মাঝামাঝি থাকে সে তবে বলবে আমি এক আল্লাহকে মানব কথা বুঝতে পেরেছেন তবে কোনটা ঠিক মাঝামাঝিটা মাঝামাঝি মানে এক আল্লাহকে মানাম এক আল্লাহকে মানাম এটা হলো সুস্থ মস্তিষ্কের পরিচয় আর না মানা এটাও একটা অসুস্থতা আর একেবারে সকলকে মানাও এটা একটা অসুস্থতা এই সমস্ত রোগকে বিদায় দেবার জন্য তৌহিদ এসেছে আর কলেমা এসেছে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে এক আল্লাহকে মান যুক্তি দিলাম একত্ববাদের ওপরে নাস্তিকবাদকে এতক্ষণ পর্যন্ত দিয়েছিলাম তারা ওই রকম উল্টো পাল্টা বলেছে তাদের উত্তর দিয়েছি নাস্তিকবাদ উঠে পড়ে লাগলো ইসলামের ওপরে এবারে বিরোধিতা করে লাগলো লাগল ইসলামকে মেটানোর জন্য নানা রকম কুৎসা রটাতে আরম্ভ করল মুস্তাশরিকেন নামে এক ধরনের মানুষকে ওরা জন্ম দিল তার মানে বিরোধী লেখিকা লেখক বিরোধী লেখনী শক্তির দ্বারাই ইসলামকে বাধা দেবার চেষ্টা করল তাদের মধ্যে একটা একটা মেয়ে ছেলের নাম প্রায় আমি বলি তার নাম হল তসলিমা নাসরিন তার কিছু কিছু পোস্ট মাস্টার আর কি বলে পোস্টমার্টাম অপারেশন করা দরকার আছে না নেই তার জবাব দিয়ে তো হবে না হবে না দিতে হবে তার প্রশ্ন আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেন এতগুলো বিয়ে করলেন ইসলাম কেন দিল পুরুষকে এতগুলো বিয়ের অনুমতি নারীকে কেন দিল না পর্দা কেন ইত্যাদি এই সমস্ত বলল তাই এই সমস্ত প্রশ্নের কিছু উত্তর দিতে হবে নাস্তিকবাদের উত্তর দেয়া হয়েছে এরপরে এদের যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নের গুলো উত্তর দেব ইনশাল্লাহ আসুন এক নম্বর রসুল করিম সাল্লাহ আলি সাল্লামকে বলেছে লম্পট বলো নাউজবিল্লাহ মিন জালিক কেন তিনি একাধিক বিবাহ করেছেন কতগুলো এগারোটা বাঁটি ছিল দুটো মোটমোট হল তেরো এই জন্য তসলিমা বললেন এতগুলো বিবাহ তার মানে কিছু আছে তার মানে তিনি খারাপ লোক নওয়াজবিল্লা মিন জালেক তিনি লম্পট তিনি কামুক চরিত্রহীন ইত্যাদি বলল সাল্লাম একাধিক বিবাহ করেছেন বেশ কিন্তু আমি জিজ্ঞাসা করছি দ্বিতীয় বিবাহ কখন করেছেন পঞ্চাশের আগে না পরে সকল বৈজ্ঞানিক সকল ঐতিহাসিকগণ সকল লেখকগণ বলেছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম পঞ্চাশের পরে দ্বিতীয় বিবাহ করেছেন এইবারে আর একটা প্রশ্ন করছি আপনি বলুন পঞ্চাশের আগে যে যৌবন উত্তেজনা থাকে পঞ্চাশের পরে যৌন উত্তেজনা থাকে কখন থাকেন জি পঞ্চাশের পূর্বে অনেকজন চল্লিশের পূর্বেই চল্লিশের পূর্বেই তার সব ডাউন হয়ে যায় এইবারে বলুন পঞ্চাশের পরে যখন তিনি দ্বিতীয় বিবাহ করলেন যৌন উত্তেজনার জন্য হতে পারে না বরং অন্য কোন কারণ হবেন ভরা যৌবনে তিনি একমাত্র স্ত্রীকে নিয়ে জীবন যাপন করেছেন কে একমাত্র হজরতে খাদিজা রাদি আল্লাহ তালান একমাত্র স্ত্রীকে নিয়ে পঞ্চাশটা বছর তিনি কাটিয়ে দিলেন এরপরে তিনি বার্ধক্যকালে যখন বিবাহ করলেন তার তবে কামুকতা নাই লম্পটতা নাই তার কোন রকম যৌন উত্তেজনার জন্য তিনি গ্রহণ করেন নাই এবার আপনাকে জিজ্ঞাসা করছি আপনার জন্য একটা মেয়ে দেখেছি এ তো শ্রীমান আসরিনের চালা চামুন্ড তোমার বয়স পঁচিশ তোমার জন্য একটা মেয়ে দেখেছি সেকেন্ড হ্যান্ড ইতিপূর্বে তার স্বামী মারা গিয়েছেন তার বয়স হল চল্লিশ তোমার থেকে পনেরো বছরের বয়সকাল এইরকম পনেরো বছরের বয়সকাল সেকেন্ড হ্যান্ড বিধবা মেয়েরকে তুমি কি বিয়ে করতে রাজি আছ সে তখন বলবেন মেরে থোতমা গুঁড়ো করে দেব বলবে কিনা বলবে মেরে থতমা ঘুরে করে দেব যা বলার বলেছে মৌলু সাহেব আর বলো না আমার মায়ের কাছে বাপের কাছে বলো না আমার মা বাপ গোয়াল ঝাঁটা দিয়া ঝাড়ুখানা রেখেছে ওই মুড়ো ঝাঁটা দিয়ে আপনাকে আচ্ছা করে সাইজ করে দেবেন আমি ভরা যৌবনে টকবক করে ফুটছি আমার জন্য মায়ের বয়সী তাও আবার সেকেন্ড হ্যান্ড দেখেছ লজ্জা লাগে না এ তো শ্রীমান নির্লজ্জান তুমি বলম রসুল করিম সাল্লাম পঁচিশ বছর বয়সে ভরা যৌবনেন হজরতে খাদিজা রাজি আল্লাহ তালা আনহাকে নিয়েছেন হজরতে খাদিজার বয়স তখন চল্লিশ রসুলের বয়স তখন পঁচিশ পঁচিশ পনেরো বছরের তিনি হলেন বড় হাজরতে খাদিজা পনেরো বছরের বড় রসুল করিম সাল্লাম পনেরো বছরের ছোট শুধুই ছোট আর বড় নাই হজরতে খাদিজার ইতিপূর্বে দুখানা স্বামী ইন্তেকাল করেছেন কখানা দুখানা স্বামী ইন্তেকাল করেছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম তিন নম্বর বলুন যিনি এইরকম বিধবা মেয়েকে নিয়েন বড় যৌবনেন বার্ধক্যকাল পর্যন্ত চালিয়ে যায় তো সিনেমা তুমি একজন মেয়ে ছেলে তাও আবার ডাক্তার তুমি ডাক্তার হয়ে কেন এই কথা বুঝতে পারলে না নারী হয়ে কেন এই সমস্যা তুমি জানতে পারলে না বলো তোমার তো আগে জানা দরকার ছোট্ট ছেলে বোঝেন যুবক বোঝে জোয়ান বলে বোঝে মা বোঝে মেয়ে বোঝে সকলেই বোঝে যে কথা তুমি ওই কথাটা কেন বুঝলে না তুমি তো একজন নারী তুমি কেন আগে বুঝলে না তুমি তো একজন ডাক্তার তুমি তো আগে বোঝা দরকার ছিল মনে হচ্ছে টুকলি করে পাশ করেছ পড়ালেখা কিছুই করনি এমবিবিএস মানে আমরা পড়েছিলাম এম মানে মেডিসিন বি মানে ব্যাচলার বি মানে ব্যাচলার এস মানে সার্জারিন এর মানে হলো medicine bachelor bachelor of surgery এর মানে এটাই আমরা পড়েছিলাম আমার মনে হচ্ছেন এম মানে মা বি মানে বাপ বি মানে বেকার এফ মানে সন্তান তসলিমা তোমার হলো এই হলো ব্যাখ্যা মা বাপের বেকার সন্তান এমবিবিএস হয়েছে তুমি তোমার স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান নেই তা না হলে ডুবে ডুবে সব তুমি জানো হারাম ফোর কাছ থেকে তুমি আরাম টাকা নিয়েছ ফলত চোখে পট্টি বেঁধে মিথ্যা কথা লিখেছ লজ্জা করা দরকার তিন নম্বর রসুল করিম সাল্লামের তেরো জন স্ত্রী ছিলেন আমি এবারে জিজ্ঞাসা করছি ওই তেরো জনের মধ্যে কজন ছিলেন কুমারী একমাত্র একজন ছিলেন কুমারী তিনি হলেন হজরতে আয় সারাদি আল্লাহ বলুন তবেন তিনি ওই বারো জন বিধবা নারীকে নিয়ে ঘর সংসার করেছেন বলুন এটা কি তার কামুকতার জন্য যদি কামুকতা হতো তবে তিনি তো বাছাই করা করা সুন্দরী সুন্দরী আর কেবলমাত্র যুবকী যুবতীদেরকে নিয়ে ঘর সংসার করতেন ওই না তা তো আমরা দেখলাম না তসলিমা তুমি তো আগে বোঝা দরকার এটা কেন বুঝলে না বলো জবাব দাও বন্ধু আমার দোস্ত আমার সব কথার দ্বারাই প্রমাণিত হল রসুল্লাহর বহু বিবাহের তাৎপর্য আছে তবে কপটতা নয় তাৎপর্যখানা একটু বুঝিয়ে বলুন কেন তিনি করেছেন ভারতবর্ষে তখন সতী দাহ প্রথা চলছিলাম এই যে ব্রিটিশ সরকার যদি থাকে তবে এ বলেছে আমার সতী প্রথা দাহকে আমরা আবার চালু করব বলেছে জি ভেতরে ওদের ভেতরে আছে আমরা যদি আমার আসি তবে আমরা সতী প্রথা দাহকে চালু করব সতী প্রথা মানে কি সতীদাহ প্রথা মানে কি স্বামী মারা গিয়েছেন তার স্ত্রী জীবন্ত স্ত্রীকে মৃত স্বামীর লাশের সঙ্গে তার দিয়ে লোহার তার দিয়ে বাঁধা হবে আর জ্বলন্ত চিতায় তাকে জ্বালিয়ে পড়িয়ে দেয়া হবে এর নাম সতীদাহ প্রথা ভারতবর্ষ এটা ছিল বন্ধু আমার দোস্ত আমার আরবেও এই রকম পতা ছিল তারা একটু মায়া ছিল তারা করল কি কোন স্ত্রী যদি স্বামী মারা যায় তাকে গোয়াল ঘরে তারা বন্দি করত ওইখানে খাবার ছুঁড়ে দিত ওইখানে ডাল আর রুটি ছুঁড়ে দিত ওইখানে পেচ্ছাপ করত ওইখানে পায়খানা করত ওইখানে খাওয়া দাওয়া করত ওইখানে শুধু বসত এর উপরে অ্যান্টিভাইরাস হয়ে সেপটিক হয়ে মারা যেত রোগ হয়ে মারা যেত আর বেশি দিন সে বাঁচত না ইসলাম সাল্লাম এসে বলল না এদেরকে পড়ানো হবে না গৃহবন্দিনী করা হবে না এদেরকে গৃহিণী করা হবে রানীর মর্যাদা দেয়া হবে সতীত্বের মর্যাদা দেয়া হবে এদেরকে তোমরা যদি না পারো আমি হজরতে মোহাম্মদ রসুল্লাহ আমি তবে এক কাজ করলাম আমি নিজেই তবে করে দেখিয়ে দিলাম একখানা নাই দুখানা নাই বারো খানা এক ডজন আমি করে দেখালাম ও তসলিমা এটা নারী সমস্যা ছিল বলো তুমি তো আগে বোঝা দরকার ছিল নারী হিসাবে তুমি কেন আগে বুঝলে না জবাব দাও জবাব দাও আরাম কর কেন বুঝলে না তুমি আসুন এরকম হাজারো জবাব দেওয়া হবেন রসুল করিম সাল্লাম তিনি করে দেখিয়েছেন এই সেদিন মাত্র আঠারোশো খ্রিস্টাব্দেন স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আন্দোলন করলেন সতীদাহ পতাকে তুলে দিতে হবেন বলুন আমি জিজ্ঞাসা করছি এই রকম তারা যারা আন্দোলন করেছে তাদেরকে জিজ্ঞাসা করছি হে স্বামী বিবেকানন্দ হে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আপনাকে থ্যাংক ইউ জানাই ভেরিমার্ক জানাই কিন্তু আমার একটা জানার ইচ্ছা করছে সেটা হলো এই আপনি কোথা থেকে এটা শিখলেন আদর্শ কোথা থেকে পেলেন আপনার বেদ পুরান্ত বলে নাই আপনি কোথা থেকে জানলেন নিশ্চয়ই রসুল করিম সাল্লামের কাছ থেকে ধার করে নিয়েছেন বলুন আপনাকে জিজ্ঞাসা করছি বলুন তো আপনি কি নিজে একটা অভিধবা মেয়েকে বিবাহ করতে পেরেছেন না পারেননি কেবলমাত্র আন্দোলন করে মরেছেন আধুনিক যুগ কেটে আন্দোলন করতে হয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লাম তিনি ওই যেটাকে মধ্যম যুগ বলা হয় কালো যুগ বলা হয় আইয়ামি জাহিলিয়াত বলা হয় এই সমস্ত যুগ যাকে বলে দেওয়া হয় গালাগালি দেওয়া হয় সেই যুগতে রসুল করিম সাল্লাহ সাল্লাম একা লড়াই করেছেন বলুন সোহান আল্লাহ যারা বলুন সোহান আল্লাহ বলুন না রে থাকবেন কার কাছ থেকে শিখেছেন বাধা দিয়েছেন বেদ পুরাণ করতে পারবে না মৌলানা সাহেব কেটে এসেছে একখানা জবাব দিন বেদ পুরাণ পড়তে পারবে না তা আপনি পড়লেন কেমন করে জবাব দিন জবাব দেব দু হাজার দুই সালে সুপ্রিম কোর্ট আইন করল হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক নারী হোক নরক যেই হোক না কেন প্রত্যেকজনই বেদ এবং পুরাণ পড়তে পারে সুপ্রিম কোর্টকে বলুন যে আমাকে জিজ্ঞাসা করবেন না কে বলেছে এটা সুপ্রিম কোর্টকেও আইন জিজ্ঞাসা করুন হে সুপ্রিম কোর্ট আপনি কেন এই আন্দোলন করেছেন কেন এই অনুমোদন দিয়েছেন বলুন আমরা কেবল বলবো সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছে বলে আমরা পড়ছি তোমার বেদ এবং পুরাণে কিন্তু বাধা দেয় আছে আমি জিজ্ঞাসা করছি সুপ্রিম কোর্টকে জিজ্ঞাসা করছি আপনি দু সালে আইন করেছেন হে মহামান্য সুপ্রিম কোর্ট আপনাকে আমি শিরোধার্য করি মাথায় তুলে রাখি আপনাকে সম্মান দিই মহামান্য বিচারপতিগণ আপনার কাছে জানতে আমার আবেদন আপনি বলুন আপনি আইন করেছেন দু হাজার দুয়ে এতদিন ছিলেন কোথায় শুয়েন দ্বিতীয় নম্বর আইনটা করতে হলো কেন নিশ্চয়ই তবে বাধা আছেন তৃতীয় নম্বর শিখলেন কোথা থেকে তবে কোরআনের কাছ থেকে শিখেছেন কোরআন বলেছে এ করা পড়ো কোরআন বলেছে মানামেলা সলে হামিন জাকারিনা পুরুষ কিংবা নারী যে হোক না কেন তারা যখন নেক কাজ করবেন তাদেরকে আমি ভালো জীবন দান করব উত্তম জীবন দান করব তবে কোরআনের কাছ থেকেই তবে আপনি ধার করেছেন ধার যখন করেছেন ধার করতে করতে আমি বলছি ধার করতে হয় পরের কাছে তাই না কার কাছে ধার করতে হয় পরের কাছে আপনাকে বলছি আমার কাছ থেকে ধার করবেন কেন আপনি আমার মতন হয়ে যান আর ধার করতে হবে না এটা একটু পেঁচালো কথা জি আমার কাছে ধার করবেন তো একটু পরের কাছে হলাম আপনি আমার মতন হয়ে যান আর পরের কাছে হবে না আপনার নিজের হয়ে যাবেন সুফান আল্লাহ দিকে এটাই আমি বলতে চেয়েছি এটাই তবে বলে নিন এটা পড়তে অসুবিধাটা কি আসুন বাধা দিয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামে কলুষ্কৃত করেছে ফলত নানা রকম প্রশ্ন করেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বহু বিবাহের তাৎপর্যের কথা বললাম আরেকটা তাৎপর্য আছে রসুল করিম সাল্লাম কেন বিবাহ করেছেন আপনি বলেছেন বহু বিবাহের কারণ হল নারীর মর্যাদা দেওয়া আর একটা কারণ হল এই হিন্দু মুসলমান তখন তো ছিল না মুসলমান খ্রিস্টান ছিলাম মুসলমানের কাছে এহুদি ছিলাম মুসলমানের সঙ্গে যেমন এহুদিদের সঙ্গে কোন গন্ডগোল বেঁধে গেল মনে করুন একজন এহুদিন মুসলমানকে মেরে দিয়ে চলে গিয়েছেন একজন এহুদিন মুসলমানকে মেরে দিয়ে চলে গিয়েছেন মুসলমানরা তখন গরম হচ্ছে আমরা এহুদিদের সঙ্গে লড়াই করব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বুঝতে পেরে গিয়ে এহুদিদের একজন মেয়ে ছেলেকে বিবাহ করে নিলেন ফলত সাহাবারা চুপচাপ করে গেলেন বলুন তার বিবেটা কেমন কেন ছিল এই জন্য একটা যুদ্ধকে বারণ করার জন্য এড়িয়ে যাবার জন্য কথা বুঝতে পারেন কথা বুঝতে পেরেছেন না পারেননি একজন খ্রিস্টান মুসলমানদের একজনকে মানলাম মুসলমানের লোকেরা এবারে গরম হচ্ছেন খ্রিস্টানদের ওপরে প্রতিশোধ নেওয়া হবে রসুল করিম সাল্লাম একজন খ্রিস্টান নারীর সঙ্গে বিবাহ করে নিলেন ফলত তাদের সঙ্গে আত্মীয় হয়ে গেল সাহাবারা তখন চিন্তা ভাবনা করলেন না এইভাবে প্রতিশোধ নেওয়া যাবে না লড়াই করা যাবে না লড়াই থেকে এড়িয়ে যাবার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিধবা নারীদের সঙ্গে বিবাহ করেছেন আসুন এবারে কেন দিয়েছে ইসলাম ধর্ম পুরুষকে একাধিক বিবাহ করার অনুমোদন কোরআন শরীফে উল্লেখ করা হল فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع বিবাহ করা একজন কিংবা দুজন কিংবা তিনজন কিংবা চারজন একসঙ্গে চারজন বিবাহ করতে পারো এর বেশি পারো না নারী কিন্তু একসঙ্গে পারে না কিন্তু নারীও চারটে কেন দশটা বিবাহ করতে পারে কেমন করেন তার পুরুষ মারা গেল কিংবা তালাক দিল ইদ্যত পালন করে আবার সে বিবাহ করতে পারল একসঙ্গে পারে না কিন্তু পরস্পর বহু নারী কি বহু পুরুষকে গ্রহণ করতে পারেন এবারে আপনারা হয়তো জানেন নাম হরিয়ানার উপ মুখ্যমন্ত্রী আর ওই দেশের একজন মহিলা আইনজীবী একই সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেকে বুঝি জানেন না কেন করেছেন কি ব্যাপার এর সঙ্গে তার সম্পর্ক আছে তসলিমার এই প্রশ্ন ইসলামের অনুমোদন তার জবাব বর্তমান জামানায় হরিয়ানার উপমুখ্যমন্ত্রী আর একজন তাদেরই একজন আইনজীবী ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের নাম তাদের ঘটনা বলবো এই পরিপ্রেক্ষিতেই এই বহু বিবাহর পরিপ্রেক্ষিতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কলম পত্রিকায় ছাপানো হয়েছে কেন দিয়েছে পুরুষকে নারী অধিকার নারীকে কেন দেয়নি উদাহরণ দিয়ে আমাদের ওলামাইকের আমরা বলেছেন এইভাবে বলেন আমি একজন পুরুষ আমার যদি দুজন নারী থাকেন এই বলেন যতগুলো সন্তান হবেন যার উদর থেকে প্রকাশ পাবে যার স্তনের স্তন পান করবেন তাকে সে মা বলবেন আমাকে আব্বা বলবেন মা বলতে আব্বা বলতে তাদের কোনো অসুবিধা নাই কিন্তু যদি এর ব্যতিক্রম হয়ে যায় একজন নারীর কাছে যদি দুজন পুরুষ চলে যায় তবে কি ঘটনা ঘটবেন একখানা যদি সন্তান জন্মগ্রহণ করেন বলুন এই প্রত্যেকটা পুরুষই বলবে সন্তান আমার বলুন দুটো ষাঁড় যদি মারামারি করে একটা গায়ে কেমন করে ভাইতলা করবে দুজনেই বলবে ছেলেটা আমার তসলিমা তুমি কেমন করে বিচার করবে বলো তসলিমা বলছে কি জানেন বলে আর একটার জন্য অপেক্ষা করবে আর একটা যখন হয়ে যাবে তখন ভাগ করে নেবে এ একটা ও একটা তসলিমা বলে শোনেন আর একটা হবে কিন্তু হয়েছে সে মেন তো দুজনই বলছে ছেলেটা আমি নেব দুজনই বলছে মেয়ে তুই নেন বলুন তো দুজনে যদি বলে ছেলেটা আমার মেয়েটা তোর তবে তো সমস্যা আরো বেড়ে যাবে আরো বাড়বে কিনা আরো বেড়ে যাবে আর একটা সমস্যা হয়ে গেল সমস্যা মেটানোর জন্য তুমি বললে আর একটা সন্তান নাও কিন্তু আমি বলছি আরো তো সমস্যা সেখানে বেড়ে গেল কারণ প্রত্যেক জনই বলছে আমার ছেলে মেয়েটা তোর আসুন তৃতীয় নম্বর অসুবিধে তৃতীয় নম্বর অসুবিধা হল এই শারীরিক অসুবিধে ডক্টরি অসুবিধে স্বাস্থ্য বিজ্ঞান বলতে অসুবিধা আছেন আমি বলি জিরো ওয়ান নাইন সেভেন দিয়ে ফোন করতে বুলাদিকে বুলাদি হ্যালো বলুন আমি একজন নারী আমি দুজন পুরুষ রাখতে পারি বুলাদি তখন বলছে না রাখতে পারেন না বলে কেন দিদি ভাই ও কাজ করো না একজন স্বামীর সঙ্গ নাও দুইজন স্বামীর সঙ্গ নিলে এডস হয়ে যাবে তোমাকে কেউ আর বাঁচাতে পারবে না বুলাদি একজন ডাক্তার এর সচেতনকারী আর তুমি এমবিবিএস তুমি একজন ডাক্তার তসলিমাম এই ডাক্তার বলতে কোনোদিন রাখতে পারবে না এডস হয়ে যাবেন তুমি তবে কেমন করে বলছো ভালোভাবে রাখতে পারবে তবে তুমি ডাক্তার নও কেবলমাত্র তুমি টুকলি করে পাশ করেছো ফলতে এই কথা বলো ডক্টরি গবেষণা আছে সামাজিক অসুবিধা রয়েছে পারিবারিক অসুবিধা রয়েছে নানা রকম অসুবিধার জন্য এরকম ইসলাম বলল না রাখতে পারবে না অসুবিধা আছেন এখন যদি মনে করো ইসলামকেও মানবে না স্বাস্থ্য স্বাস্থ্যবিজ্ঞানকেও মানবে না সমাজকেও মানবে না কাউকেই মানি না মানবো না তবে এক কাজ করো তসলিমান দুঃখ করো না ও চালা চামন্ড তসলিমার এক কাজ করো তুমি তোমার মায়ের চারখানা করে বিয়ে দিয়ে দাও দাও ঘর থেকে আরম্ভ করম ইসলাম দেয় নেন তোমাকে চারখানা বিয়ের অনুমোদন তোমার মায়ের চারখানা বিয়ে দিয়ে দাও তুমি বলছো যখন তোমার একটা মা হোক চারটে বাপ হোক কেমন লাগবে তোমার এক কাজ করম তোমার মেয়ের চারখানা বিয়ে দিয়ে দাও একটা মেয়ে হোক চারখানা জামাই হোক তোমার খালার চারখানা দিয়ে দাও একখানা খালা হোক চারখানা খালো হোক তোমার ফুপির চারখানা দিয়ে দাও একখানা ফুপি চারখানা তার ফুবা হোক কেমন লাগবে যদি অসুবিধা না হয় শুনে রাখুন তোমার এই সমস্ত মা বোনদেরকে আমার মা বোনদেরকে তো আমরা বলেছি মা হবে তারা বোন হবে তারা আমার মেয়ে হবে তারা আমার কন্যা হবে আমাদের তাদেরকে বহু স্বামীর অনুমোদন নাই তুমি যদি মনে করো না বহু স্বামীর অনুমোদন দেব তবে তোমার মা বোনকে শঙ্কর গায়ে করো আর হাইব্রিড বাচ্চা উৎপাদন করো করো তোমার ইচ্ছা তুমি করতে পারো করো কি যাও আমার কিছুই বলতে চাই না রসুল্লাহকে বলেছে কলম পট বলতে লজ্জা লাগলো না কেন বলেছ এই জন্যই বলেছ যে যেমন সে অনেকে মনে করে তেমন অপরজনকে তেমনই মনে করবে একজন চুরি করে সারা রাত কাটিয়েছে একজন নামাজ পড়ে সারা রাত কাটিয়েছে দুজনই এখন সকালে দেখা হয়ে গিয়েছে এও দেখছে ওর চোখ লাল ঘুম ঘুম ভাব এও দেখছে ওর চোখ লাল ঘুম ঘুম ভাব যে নামাজ পড়েছে ওকে মনে করছে ও মনে হয় নামাজ পড়ে সারা রাত জাগিয়েছে তাই না আচ্ছা চুরি করেছে হে মনে করছে ও মনে আমার মতো সারা রাত ধরে চুরি করেছে তাই না তসলিমা যেহেতু ইন্টারন্যাশনাল বিশ্বাস আন্তর্জাতিক বিশ্বাস ফলত সে বলছে কি বলেছে রসুল্লাহ সাল্লা সাল্লামকে কামুক চরিত্রহীন বলতে তার কোন মুখেতে আটকায় না যা ইচ্ছে তাই বলেছে মানুষ মানুষ জেনা করে তবু তারা নিজেদেরকে খারাপ মনে করে না তাদের সন্তানের সঙ্গে ওইভাবে তারা মেলামেশা করে না কিন্তু এ কি করছে এ পরিষ্কার বই লিখে বলছে অমুক নেতা আমার সঙ্গে জেনা করেছে অমুক ডাক্তার আমার সঙ্গে জেনা করেছে অমুক সাংবাদিক আমার সঙ্গে জেনা করেছে অমুক সাহিত্যিক আমার সঙ্গে জেনা করেছে নিজের সমস্ত জেনাকারীদের নাম লিখে লিখে বই লিখে সেই বইগুলোকে আবার বিক্রি হচ্ছে নওয়াজ বিল্লাহ কত চরম কুকুরের থেকে অসভ্য হলে তবে এই কাজ করে বই লিখেছিল লজ্জা মুসলমানরা আবেদন করল ব্যান কর আমাদের সরকার বলল ভালো লিখেছে চালিয়ে দিল তারপর আমার একটা বই লিখল বইটার নাম হলাম দ্বিখণ্ডিতা এই সমস্ত নাম লিখে সেখানে লিখল অমুক অমুক নেতা অমুক অমুক নেতা আমার সঙ্গে করেছে তখন নেতাগুলো এবারে বলছে ওই বইটা ব্যান করো জি ফোন হয়ে গেল নেতাজি এতক্ষণ পর্যন্ত ওর বইটাকে বললে খুব ভালো লিখেছে এবারে কেন বলছো ওই বইটাকে ব্যান করো তখন কি বলছে জানেন বলছে একটা মেয়ে ছেলে যখন বোরখা থেকে বেরিয়ে আসে আমরা বলি বাহ বাহ বাহ বাবা আর যখন বোরকা খুলতে খুলতে জাঙ্গিয়াটা খুলে যায় উলঙ্গ হয়ে রাজপথে দাঁড়ায় তখন আমরা বলি ছ্যা ছ্যা ছ্যা ছ্যা যখন লজ্জা লিখেছিল বোরকার বিরোধিতা করেছিল তখন আমরা বলেছিলাম বাহবা যখন দ্বিখণ্ডিত লিখল তখন যখন বলল নেতারাও আমার সঙ্গে আছে তখন আমরা ছেঁচা করেছি আমার জবাব শুনুন ও নেতাজি আপনাদের দূরদর্শিতা নাই ফলত আপনারা লজ্জা লেখার সময় সমাসি দিয়েছেন অবশেষে আপনাদেরকে ছাঁচাই করতে হয়েছে আপনাদেরকে বিরোধিতা করতে হয়েছে ইসলাম জেনেছিল ইসলামের দূরদর্শিতা ছিল ইসলাম বলেছিল ওদেরকে বোরকা দাও ওদেরকে পর্দায় রাখো ওদেরকে আয়ত্তে রাখো যদি তোমরা আয়ত্তে না রাখো বোরকায় যদি না রাখো তবে ওরা উলঙ্গ হয়ে যাবে ইসলামের দূরদর্শিতা ছিল তাই জন্য ইসলামের দূরদর্শিতার জন্য সে বলেছিল ওদেরকে বোরকা দাও বোরকা না দিলে উলঙ্গ হবেন ও সেলিম আপনার ওই দূরদর্শিতা নেই বলে আপনি ওই রকম হাত তাড়ি দিয়েছিলেন পরবর্তীকালে কিন্তু নাকে রুমাল দিতেই হয়েছে কথা বুঝতে পারছেন না পারেননি জি শোনন নানা রকম অসুবিধা করলো আরাম ইসলামীকে গালি দিলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গালি দিলাম পর্দাকে গালি দিলাম পর্দাকে বললাম মেয়েদেরকে নাকি আমরা বাক্সবন্দি করেছি শোনন তবে মেয়েদেরকে আমরা বাক্সবন্দি করেছিলাম অন্যজন কারা করেছে জি একটু আগেই বলেছি বেদ পুরাণ পড়তে কাদের নিষেধ ব্রাহ্মণ মেয়েদের মেয়েদের নিষেধ আছে মেয়েদের নিষেধ নেই আসুন তবে ওই কোন ওরাই যখন বলে আমরা নাকি বাক্সবন্দি করে দিয়েছি আপনাদেরকে জিজ্ঞাসা করছি ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান কজন মুসলমান কজন মেয়ে ছেলে হয়েছেন বলুন ভারতবর্ষটাকে নিন বাংলাদেশ পাকিস্তান সব মিলিয়ে বলুন এবার কটা মেয়ে ছেলে রাষ্ট্রপ্রধান হয়েছেন মুসলমানদের মধ্যে তিনজন রাষ্ট্রপ্রধান হয়েছেন একজনের নাম তসলিমা কি বলে একজনের নাম বেনজিব আর একজনের নাম খালেদা আর একজনের নাম হাসিনা তিনজন মেয়ে ছেলে হলাম সংখ্যালঘু থেকে যদি তিনজন মেয়ে ছেলে মুসলমান হয় বলুন শতকরা যারা আছেন সত্তর জন তবে তাদের কজন হওয়া দরকার জি শতকরা তিরিশ জন যারা আছেন তাদের যদি তিনজন মেয়ে ছেলে রাষ্ট্রপ্রধান হয় বেনজির হয় খালেদা হয় হাসিনা হয় তবে আপনার যখন সাতজন আছেন সত্তর জন আছেন তাহলে সাতজন হওয়া দরকার কিন্তু সাতজন প্রধানমন্ত্রী তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না কেবলমাত্র দেড় জনকে দেখছি দেড় জন কেমন করে দেড় জন কেন হলাম আপনি বলবেন দেড় জন আমার কি করে হয় একজন হবে না হয় দুজন দেড় জন কেমন করে এই জন্যই বলি একজন হয়েছিলেন তার নাম ইন্দিরা গান্ধী আরেকজন হয়ে যাচ্ছিলেন হতে পারেননি কিন্তু তিনি ভোট পেয়েছিলেন মেয়ে ছেলেটার নাম সোনিয়া গান্ধী কিন্তু হতে পারেননি এই জন্য আমরা বলবো কি দেড় জন হয়েছেন যারা দেড় জন তারা কেমন করে বলে যারা তিনজন তাদেরকে বলে বাক্সবন্দি করেছে না আমরা বাক্সবন্দি করে নি আসুন প্রমাণ দেব আসুন তার প্রমাণ আমরা দেব ইনশা আল্লাহ তালা আমরা বাক্সবন্দি করে নিই কোথায় প্রমাণ দেব নানা রকম প্রমাণ দেব কোরআন বিজ্ঞান বর্তমান ইতিহাস দিয়েছি ইতিহাসের প্রমাণে আমরা প্রমাণ করেছি যে আমরা মেয়ে ছেলেদেরকে কোন রকম বাক্সবন্দি করিনি কোরআন পড়ার অনুমোদন ইসলাম এর ওপরে আমল করার অনুমোদন এমনকি রাষ্ট্রপ্রধান হওয়া পর্যন্ত অনুমোদন দিয়েছি এইবারে আসল ওরা পড়তেও দিল না রাষ্ট্রপ্রধানও করল না উল্টে আবার আমাদেরকেই নানা রকম গালি দিচ্ছেন তাদেরকে আমি বলি আসুন আপনাদেরকেও আমি যেবারে কিছু প্রমাণ দেব কেমন করেন স্মরণ তবে পর্দা সম্পর্কে কথা বলেছেন তাই পর্দা সম্পর্কে দু একটা কথা আমি বলি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আপনারা হয়তো জানেন না ওই তসলিমাও বোরকা পড়েছে আপনাদের বিশ্বাস হবে জি তসলিমা একজন ইসলাম বিরোধী এ আমার বোরকা পড়তে পারে হতে পারে না কিন্তু ঘটনা বলছে তাই বোরকা পড়েছে কেমন করে শুনুন তবে সংবাদ শুনুন বাংলাদেশকে ওরা গরম করলাম লজ্জা নামক বই লিখলাম বাংলাদেশের জোয়ান যুবকরা গরম হলাম উত্তপ্ত হয়ে বললাম এর মাথা নেব তসলিমা জানের ভয়ে পালিয়ে গেলাম বিদেশে যখন চলে গেলাম তসলিমার মায়ের তখন বুকের যন্ত্রণা শুরু হল তসলিমার মা তখন বললাম হ্যালো বলো ডাক্তার দেখাচ্ছেন ইসিজি করছেন বুকের যন্ত্রণা ভালো হচ্ছে না তসলিমা বলছে আমি আছি ভালো তোকে না দেখলে আমার বুকের যন্ত্রণা যাবে না একবার দেখা দিয়ে যা ডাক্তাররা বলেছেন এ যন্ত্রণা বিয়োগ যন্ত্রণা তোকে দেখতে হবে মা তুই একবার ছুটে আয় তসলিমা বলে মা কেমন করে যাব আমরা হলাম মহিলা আমরা হলাম নারী আমরা সব পারি আমাদের কাছে নানা রকম কলা আছে কৌশল আছে আমরা কলা কৌশল দিয়ে আঠারোটা কলা আছে আমাদের কাছে এক কলা দিয়ে তোকে এখানে আনবো আর এক কলা দিয়ে পার করব বলে কেমন করে যাব বলো এক কাজ কর রিজার্ভেশনে নাম দে টিন আসরিন টিকিট করতে গেলে নাম দিতে হয় সেখানে আমার নাম আজাদুর রহমান এ রহমান দিলে ওরাও খুশি লিখতে খুব সুবিধা হয় কম্পিউটারে অতগুলো অক্ষরকে লিখবে তাই তসলিমা অতগুলো অক্ষরকে লিখবে টি নাসরিন লিখে চলে এলো বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গেই আন্দোলন হয়ে গেল কে সে তসলিমা নাসরিন কে এটাকে আমরা একবার দেখব এই টি নাসরিন এই তসলিমা নাসরিন কিনা একটু জানবো আমরা জোয়ান যুবকরা তার ভাড়িকে ঘেরাও করল বাড়িতে যখন ঘেরাও হল তসলিমা নাসরিন তখন পকেট থেকে মোবাইল বার করে মোবাইল বার করে প্রশাসনকে বলে হ্যালো কি হলো জান গেল কারণ আমি এসেছিলাম মায়ের সঙ্গে দেখা করতে এখন বাংলাদেশের জোয়ান যুবকগুলো আমাকে গৃহবন্দী করেছে বলো তোমরা আসবে কিনা এরা তখন মোবাইলটাকে সুইচ থেকে অফ করে দেয় আর রিসিভার নামিয়ে দেয় আমার যখন তসলিমা যখন লাগাই তখন বলে আমার টেরাই করুন এখন বন্ধ তসলিমা তখন বলে মান এই নাসরিম নাম দিয়ে বাড়ি এলাম জোয়ান যুবকরা এখন ঘেরাও করেছেন এখন আমি যাব কি করে বলম তসরিবাল আসরিন তখন যখন এই আবেদন করেছেন তখন তার মা বলছেন মা আমরা হলাম মেয়ে আমাদের আর একটা কলা আছে বলে কি তুমি পড়ো প্যান্ট তুমি পড়ো শার্ট এক কাজ করম প্রশাসন যখন আসে না কোনো দাদাও আসে না কোনো দিদিও আসে না কোনো নেত্রী আসে না কোনো নেতাও আসে না কেউ যখন আসে না তুমি এক কাজ করো তুমি প্যান্ট শার্ট নামাও তুমি এক কাজ করো তুমি ছায়া পরে নাও ব্লাউজ পরে নাও এর ওপরে তুমি শাড়ি জড়াও এর ওপরে বোরকা জড়িয়ে নিকাব উড়ে ওখান দিয়ে চলে যাও তোমাকে যখন জিজ্ঞাসা করবে কে যাও তুমি এ কথা বলবে না মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম তুমি বলবে আমি এসেছিলাম আমার বুনুর সঙ্গে দেখা করতেন আমাকে বুনু সাজিয়ে তুমি আমার বোন সেজে ওখান থেকে বেরিয়ে চলে যাও তসলিমা এবার বেরিয়ে চলে যাচ্ছেন বোরকা পরে এসে বাধ্য হয়েন বাধ্য হয়ে ঠেলাই করে বোরকা পরে বেরিয়ে চলে যাচ্ছেন জিজ্ঞাসা করছে কে যাও বলছে গুনুর সঙ্গে দেখা করতে এসেছিলাম ছেলেরা বলছে ছেড়ে দাও বলে কেন বলে এ তসলিমা নয় এ তসলিমার খালা এখানেই হয়ে গেল খেল খতম পালা চলিয়ে গেল হলোটা কি সংবাদ শেষ প্রতি সংবাদ এ তসলিমা বালাম হে নাস্তিক কমাদ বালাম তোমরা বরকাকে গালাগালি দিলেন কিন্তু যখন তোমার মন সমস্যা হলো জীবন মানুষ সমস্যা যখন হলো কেউ যখন সমাধা দিতে পারল না কোন নেতাও এলো না দাঁড়িয়ে এলো না কোন রকম নেত্রীও এলো না কোন দাদাও এলো না দিদি এলো না তখন একমাত্র ওই কাজ দিয়েছিল যে তোমাকে যে যাকে তুমি গালাগালি দিয়েছিলেন যাকে তুমি বলেছিলে লজ্জা কর যাকে তুমি বলেছিলে ইত্যাদি অসভ্য বলেছিলে সেই পর্দায় তোমাকে এমন ভাবে নিরাপত্তা দিল এমন পুলিশ দিল এমন সিকিউরিটি দিল এমন ভাবে তোমাকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে তুমি তো তাকে তার জন্য শ্রদ্ধা করা দরকার তুমি সেটা করলে না উল্টে গিয়ে তাকে এখনো পর্যন্ত বদনাম হরাটাও তোমার জ্ঞান নাই বোঝো না তুমি বলো তুমি প্রশ্ন করে দিয়েছ কেন মেয়েদেরকে দেয়া হয়নি এবারে শুনুন পুরুষদেরকে কেন দেয়া হয়েছে শুনুন তবে পুরুষদেরকে কেন দেয়া হয়েছেন আমি বলেছিলাম বহুগুলো আসুন তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে এই আদেশ দান করেন দুইজন কন্যার সমান একজন নারী একজন পুরুষের অধিকার দুইজন কন্যার সমান একজন পুত্রের অধিকার এটা ইসলাম ধর্ম দিয়েছে ইসলাম বলেছে যে নারী যতটা নেবে পুরুষ তার ডবল নেবে পুরুষ যতটা নেবে নারী তার অর্ধেক নেবে এটা ইসলাম বলেছেন বেশ এইবারে যুক্তিবাদীরা কি বলছে শোনন যুক্তিবাদীরা বলছে না যুক্তিবাদীরা বলছে সমান সমান দিতে হবে বলে কারণ বলে কারণ হলো এই আমরা ইনকাম করতে পারি না আমরা উপায় করতে পারি না আমাদেরকে বেশি দেয়া দরকার আমরা বেশি চাচ্ছি না আমাদেরকে সমান সমান দেওয়া হোক উনি আসুন একটু বসুন কোন অসুবিধা নেই আমি যেটা বলতে শুরু করি যেটা বলি বন্ধু আমার দোস্ত আমার ইসলামের একটা আইন হলো এই দুইজন নারীর সমান একজন পুরুষকে দেওয়া হবে নারীকে দেয়া হবে অর্ধেক পুরুষকে দেয়া হবে ডবল যুক্তিবাদীরা বলল আমরা দেব সমান সমান হিন্দু ধর্মে লেখা আছে না সমান সমান দেয়া হবে না তবে কি দেয়া হবে বলে এক অংশ নারীকে কোন রকম কিছুই দেয়া হবে না মনুষ্যতিতে লেখা আছে পিতৃক সম্পত্তিতে আব্বার সম্পত্তিতে কোন রকম নারীর কোন রকম অধিকার লেখা নাই এই কথা ওরা বলে দিয়েছে কিন্তু প্রত্যেকটা কথা তো যুক্তি দিতে হবে যুক্তিবাদীরা বললাম এরা ইনকাম করতে পারে না এরা উপায় করতে পারে না এদেরকে বেশি দেয়া দরকার আমরা ওসব দেখবো না আমরা সমান সমান দেব আমরা বললাম সমান সমান কারে কয় বলুন সমান সমান বলে কাকে এটা একটু বলুন ওরা তখন বলল সমান সমান বলে মানে হলো এই যতজন আছে তত দিয়ে সম্পদকে ভাগ করার নাম হলো সমান সমান তিনজন আছে তিন দিয়ে ভাগ করুন ছজন আছে ছয় দিয়ে ভাগ করুন মেয়ে আছে না পুত্র আছে ওসব দেখার দরকার নেই দিয়ে দিন সমান সমান আমরা বললাম এর নাম সমান অধিকার নয় আমরা বললাম কি যার যতটা প্রয়োজন তাকে ততটা দেওয়ার নাম সমান অধিকার যদি না বুঝতে পারেন তবে একটা দৃষ্টান্ত দিই আপনার ঘরে ছেলে আছে আমার ঘরে ছেলে আছে ছোট ছেলে খায় এক কিলো মেজো ছেলে খায় দু কিলো আর বড় ছেলে খায় তিন কিলো এখন ইসলাম বলল যে ছোট ছেলেকে দাও এক কিলো মেজে ছেলেকে দাও দু কিলো বড় ছেলেকে দাও তিন কিলো এটা ইসলাম বলল আর ওরা কি বলল ওরা বললো এই ছ কিলোটাকেই দু কিলো দু কিলো দু কিলো করে দিয়ে দাও করে কারণ তিন যুক্ত দুই যুক্ত এক সমান হলো ছয় আছে এরা তিন তিন দিয়ে ভাগ করবো গড় নির্ণয় করব দুই বেরোবে সকলকে দু কিলো দু কিলো করে দিয়ে দাও এখন আমি জিজ্ঞাসা করছি কোন বন্টনটা ঠিক উরফুল ক্যাসেট কোম্পানির নিজস্ব প্রোডাক্ট হাদিস কোরআন বেদ পুরাণ পুরাণ হাফেজ কারি মৌলানা মুফতি আজাদুর রহমান সাহেবের অনুমতিপ্রাপ্ত ক্যাসেট হাদিস কোরআন বেদ পুরাণ কোন বন্টনটা ঠিক ওদেরটা না আমাদেরটা যতটা যার প্রয়োজন তাকে ততটা দেওয়াটাই ঠিক যদি বলেন কেন আমি জিজ্ঞাসা করব তিনটে ছেলেকে হে মেজে ছেলেন তুমি খাও দু কিলম তোমাকে যুক্তিবাদীরা দিয়েছে দু কিলম এটা তোমার জন্য বেশি হয়েছে না কম হয়েছে না ঠিক হয়েছে ও বলবে আমার বেশি হয়নি কম হয়নি আমার জন্য ঠিক হয়েছে ঠিক আমি এই প্রশ্নটাই আমি বড় ছেলেকে বলবো ও বড় ছেলে তুমি বলো তুমি খাও তিন কিলো ওরা দিয়েছে দু কিলো এটা তোমার জন্য ঠিক হয়েছে না কম হয়েছে না বেশি হয়েছে বলুন এক কিলো কম হয়েছে ওই এক কিলো কম হয়েছে এ কোথা থেকে মেক করবে না হয় পরের পকেট ঝাড়বেন না হয় সে চুরি করবেন না হয় আব্বাকে মারবেন না হয় অন্যরকম অসুবিধা আছে ছোট ছেলে খায় এক কিলো একে দিয়েছে এরা দু কিলো বলুন তো এর পেটটা তবে কোথায় যাবে এর এমন আমাশ হবে আমি বলি এমন ছেড়ানি হবে দুনিয়ার কোন ডাক্তার ভালো করতে পারবে না এর এক কিলো বেশি হলো দুই জায়গায় গন্ডগোল করলো বড় ছেলের বেলায় এক কিলো কম দিল ছোট ছেলের বেলায় এক কিলো বেশি দিয়ে দিল শুধু এক জায়গায় ঠিক করেছেন আমরা বড় ছেলেকে দিয়েছি তিন কিলো মেজে ছেলেকে দিয়েছি দু কিলো ছোট ছেলেকে দিয়েছি এক কিলো সকলকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলো এটা তোমার জন্য বেশি হয়েছে না ঠিক হয়েছে না কম হয়েছে প্রত্যেকটা ছেলেই বলবে আমার জন্য ঠিক হয়েছে বড়ই একই কথা বলে মেজও একই কথা বলে ছোট একই বলে কেউ বলেন আমার জন্য বেশি হয়েছে কেউ বলেন আমার জন্য কম হয়েছে সকলেই বলে আমার জন্য ঠিক হয়েছে বলুন আপনারা বলেছেন পোশাক দরকার বস্ত্র দরকার ঈদের দিনেতে আপনি জামা কিনতে গিয়েছেন বড় ছেলের গায়েতে তিন ফুটের জামা লাগবে মেজ ছেলের গায়েতে দু ফুটের জামা লাগবে ছোট ছেলের গায়েতে এক ফুটের জামা লাগবে আপনি কেমন নেবেন আপনি কি তিন যুক্ত দুই যুক্ত এক ছয় হলো এবারে তিন দিয়ে ভাগ করে দু ফুটের দু ফুটের তিনটে জামা নেবেন নাকি তিন ফুটের একটা দু ফুটের একটা এক ফুটের একটা এরকম জামা নেবেন কিরকম নেবেন যার যেমন নেবেন যার যেমন লাগবেন তাকে তেমনই আপনি জামা দেবেন আপনি যদি মৌলানার কথা শোনেন তিনজনকে যদি তিন রকম জামা দেন কারোর জন্য ছোট হবে না কারোর জন্য বড় হবে না সকলের জন্য ফিটফাট সকলের জন্য ঠিকঠাক সকলেই দোয়া দিবে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগিরা কিন্তু যদি আপনি যদি সমস্ত জামাগুলোকে দু ফুটে দু ফুটের দু ফুটে নিয়ে চলে আসেন মেজো ছেলের গায়ে তো ফিটফাট হলো বড় ছেলে যখন ঢোকাবে বলুন ওটা কি ঢুকবে না চড়চড় চড়চড় করবেন ফেটে যাবেন কিংবা চড়চড় করল এরপরে যখন সে নামাজ পড়তে গেল রুকু করতে গেল আল্লাহ একবার বলে রুকু করতে গিয়েছে পিছন দিকে হঠাৎ করে ফেটে গিয়েছে পিছন থেকে আরেকটা ছেলে ছিল খপ থু করে তার বাছাই মেরেছেন এ তখন নামাজ ছেড়ে দিয়ে তার মুখে মারলো একটা ঘষি ঢিসুম ডাসাম এদিকে ঢিসুম ঢাসাম ওদিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইমাম সাহেব সালাম ফিরে দেখছে এদের তখন কুস্তি চলছে এর মুখ হাঁড়ি হয়ে গিয়েছে ওর মুখ তবলা হয়ে গিয়েছে এরকম অবস্থা কেন হলাম ইসলামের আইনকে না মানার জন্য এরকম অসুবিধা হলো ছোট ছেলে যাচ্ছিলাম তার এক ফুটের জামা দরকার একে দিয়েছে দু ফুটে লটর পটর লটর পটর করে যাচ্ছিলাম ডান পায়ের পায়জামার ঘেরটা বাম পায়ের পায়েতে আটকে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন হাঁটু ছেঁড়া হলাম কপাল ছিঁড়ে গেল নাকখানা ফেটে গিয়েছেন এই দুটো ছেলে এই রকম মুখ হাঁড়ি করে এসেছে এই রকম অসুবিধা কেন হলো ইসলামিক আইনকে না মানার জন্য এই রকম হয়ে গেলাম যুক্তিবাদীরা বললাম এ তো বড় মেজ ছোট এ তো আপনারা সাজিয়েছেন পুরুষ মানেই যে বেশি দরকার কন্যা মানেই যে কম দরকার এটা জানলেন কেমন করে এটা একটু বোঝান আমাদের বুঝে এসেছে যার যতটা প্রয়োজন থাকে ততটা দেওয়া দরকার এটা আমাদের বুঝে এসেছে কিন্তু নারীকে কম দরকার পুরুষকে বেশি দরকার এটা জানলেন কেমন করে ওখানে তো বড় মেজ ছোট সাজিয়েছেন এখানে নারী এবং পুরুষকে আমরা আল্লাহ সাজিয়েছে আপনি কেমন করে পুরুষ মানেই যে বেশি দরকার নারী মানেই যে কম দরকার এটা জানলেন কেমন করে এটা একটু উত্তর দিন উত্তর খারাপ শুনুন মানুষের জীবনকে তিন ভাগে বিভক্ত করা হচ্ছে এক ভাগের নাম যৌবনকাল এক ভাগের নাম শৈশবকাল এক ভাগের নাম যৌবনকাল এক ভাগের নাম বার্ধক্যকাল শৈশবকালে ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন তার সমস্ত দায় দায়িত্ব তার আব্বার কাঁধে অর্পিত আব্বা পুরুষ পুরুষের কাঁধে ন্যাস্ত যখন তারা বার্ধক্যে পৌঁছে যায় আব্বা কিংবা মা যখন বৃদ্ধা বৃদ্ধ হয়ে যান তাদের সব দায় দায়িত্ব তাদের ছেলের কাঁধে চাপিয়ে দেওয়া হয় ছেলেও কিন্তু পুরুষ সে হচ্ছে একজন পুত্র সে একজন পুরুষ তার মেয়ের কাঁধেতে চাপিয়ে দেওয়া হয় না দুখানা অবস্থা গেল মধ্যম কালটার নাম হলো যৌবনকাল যৌবন যৌবনকালে পুরুষ যখন পুরুষ যখন যুবক হয়ে যায় তার সমস্ত দায় দায়িত্ব সে তার কাঁধে চাপিয়ে নেয় অপর কাঁধটা খালি থাকে না অপর কাঁধটাই পরের ঘরের মেয়ে তার স্ত্রী হয়ে আসে তার সব দায় দায়িত্ব এই তার পুরুষের কাঁধে চাপিয়ে দেয়া হয়েছে দুখানা দায়িত্ব হল এরপরে তেন আমার যখন তার আব্বা যখন বৃদ্ধ হয়ে গেলেন তখন তারও দায়িত্ব তার কাঁধে চাপিয়ে দেয়া হলো তিনখানা দায়িত্ব তার মা মা যখন বিদ্যা হয়ে গেলেন তারও দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো চারখানা দায়িত্ব এরপরে একটা সন্তান জন্মগ্রহণ করলো পুত্র সন্তান তারও দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো এরপরে তার একজন কন্যা সন্তানের এলো তারও চাপিয়ে দেওয়া হলো তবে পুত্র সন্তান কন্যা সন্তান পিতা এবং মাতা স্ত্রী এবং নিজের ছখানা দায়িত্ব দেওয়া হয়েছে দুখানা অংশ দেওয়া হয়েছে পক্ষান্তরে নারী তার কোন রকম দায়িত্ব নাই শৈশবকালে সে থাকবে আব্বার কাঁদেন যৌবনকালে থাকবে সে স্বামীর কাঁদেন বার্ধক্যকালে থাকবে সে তার পুত্রের কাঁধে কোন কালেতেই কোন রকম তার দায়িত্ব নাই এরপরে এক অংশ দিয়েছে তবে তাকে কম দেওয়া হয় না কথা বুঝতে পারছেন ছখানা দায়িত্বে তিন দুটো অংশ আর কোন দায়িত্ব নেই একশো অংশ তার মানে কম দেয়া হয়নি ওরফুল ক্যাসেট কোম্পানির নিজস্ব প্রোডাক্ট হাদিস কোরআন বেদ পুরাণ হাফেজ কারি মৌলানা মুফতি আজাদুর রহমান সাহেবের অনুমতিপ্রাপ্ত ক্যাসেট হাদিস কোরআন বেদ পুরাণ বেশি দেওয়া হলে তবে তো ব্রাহ্মণ ভাইরা আসবেন তারা বলবেন আমরা তবে ঠিক করেছি আমরা কিছু দিইনি আমরা ঠিক করেছি বলবে যুক্তিবাদীরা এরা শুনলেন কাটলেন টিকিট কাটলেন আড়ালে গিয়ে দাঁড়ালেন মুর্শিদাবাদ ভরতপুরে দাঁড়িয়ে বলেছিলাম সেখানে আইনজীবী উপস্থিত ছিলেন তারা লোড করছিলেন তারা বললেন এই যুক্তিটা কিন্তু সঠিক বলেছেন আমি বললাম হ্যাঁ আমরা যে কথা বলি সেটা সঠিক আল্লাহ প্রদত্ত এরকম মানুষের সীমিত জ্ঞান নিয়ে আলোচনা করা হয় না আল্লাহর জ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে শুনুন এইবারে শুনুন এখানে নারীকে যখন এক অংশ দেয়া হয়েছে ব্রাহ্মণ্যবাদ বলবেন আমরাই ঠিক করেছি আমরা কোনো অংশ দিই নাই আপনি বললেন শৈশবকালে সে তার কোন দায়িত্ব নেই আব্বা বইবেন যৌবনকালে তার দায়িত্ব নেই তার স্বামী বইবেন বার্ধক্যকালে তার পুত্র বইবেন তার কোনো কালে কোনো দায়িত্ব নেই যখন আমরা কোনো অংশ দিলাম না আমরা ঠিক করলাম আমরা বললাম ব্রাহ্মণ্যবাদ আপনারা ঠিক বলেননি বলে কেন ভালো করে চিন্তা ভাবনা করুন আছে কারণ আছে অনেক অনেক মেয়ে ছেলের স্বামী স্বামী হয় না সার হয় রাত্রেও গোতায় দিনও গোতায় কোন সময় তারা চাটাচাটি করতে পারে না প্রেম নিবেদন করতে পারে না এমন অনেক স্বামী হয় লম্পট হয় এক পয়সা ইনকাম করে না যখন এক পয়সা ইনকাম করে না বিয়ের আগে থাকতেই তার আব্বাকে স্বামীর আব্বাকে অন্যান্য জন পরামর্শ দিল বলে এর বিয়ে দিয়ে দাও কাজ করবে এ বউ পাগলা হয়েছে একে বিয়ে দিলেই ঠিক হয়ে যাবে ওর বিয়ে দেওয়া হল শ্বশুর বাড়ি গিয়ে আরো আদর পেয়ে আরো তেলিয়ে গেল এক পয়সা সে ইনকাম করল না ফলত এদিকে কেটে গিয়েছে কয়েকটা মাস ওদিকে তার স্ত্রীর উদরে সন্তান এসেছে স্ত্রী সেন্টিমেন্টালি চিন্তা ভাবনা করল কি হবে এক পয়সা ইনকাম করে না আর তবে এই মেয়ে ছেলেটা নিজে চিন্তা ভাবনা করে আরিজরির কাজ করতে আরম্ভ করে দিয়েছে পশু পালন করতে আরম্ভ করল মুরগি পোষণ হাঁস পালন ইত্যাদি শুরু করে দিলাম ঠাকা বড়া ঘুটে দেওয়া ঠোঙা তৈরি করা পরের বাড়ি ঝিগিরি করা শুরু করে দিয়েছেন ইত্যাদি কাজ করতে শুরু করে দিয়েছেন ওই হারামখর স্বামী এক পয়সা ইনকাম করে নাম একদিন মাল খাবার টাকা কম পড়লাম সেদিন এসে তার স্ত্রীকে ধরল বলল আজকের ইনকাম করা টাকাটা দে ও বললাম আমি স্বপ্ন দেখেছিলাম তুমি ইনকাম করে আনবেন আমি হব রানী আমি ঘর সাজাবম আমি জননী হবম আমি গৃহিণী হবম তুমি এক পয়সা ইনকাম করলে নাম আমার পয়সাটাকে নিয়ে তুমি মাল খেতে চাও আমি তোমাকে দেব না এ যখন দেব না বলেন ও তখন কমল শরীরে অপরে নরম শরীরে অপরে হিংস্যারের মতন ছাপিয়ে পড়ে চোর করে টুটি টিপে তার কাছ থেকে হাত থেকে টাকা পয়সা নিয়ে চলে যায় বলুন ব্রাহ্মণ্যবাদ এই মেয়ে ছেলেটা যাবে কোথায় এর জন্য পৈতৃক সম্পত্তিটা আপনারা এক অংশ রাখেননি ইসলাম রেখেছিল এক অংশ বলেছিল কোন মেয়ে ছেলের যদি স্বামী এরকম লম্পট হয় চরিত্রহীন হয় দুশ্চরিত্র হয় ইনকাম যদি না করে তবে যদি তার জীবনের সামনের অংশ যদি না গড়াতে চায় তবে সে যেন আত্মহননের পথ যেন না বেছে নেয় ইসলাম বুঝেছিল যদি না রাখা হয় এক অংশ তবে এই মেয়ে ছেলেটা নিজের গলায় জড়ি দিয়ে লাগিয়ে দেবে কিংবা সে নিজের গায়েতে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেবে না হয় সে প্রবাহিত নদীতে ঝাঁপ মারবে না হয় সে পাঁচ তলার ছাদ থেকে সে ডিগবাজি দিয়ে নিজের শেষ নিজের জীবনটাকে শেষ করে দেবে সে বলবে আমার এই নরম শরীরটাকে তুমি ভ্রমরের জাত পুরুষ তোমাকে আমি ভোগ করতে দেব না আমি নিজের দেহকে নিজের জীবনকে আমি উড়িয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেব ইসলাম বুঝেছিল যদি কারুর জীবন যদি এরকম দুর্বিষহ হয়ে ওঠে তার জীবনের সামনের দিক যদি না গড়ায় তার পৈতৃক সম্পত্তি এক অংশ রাখা হোক পিছনে দিক ফিরে আসুক ওইখানে এক অংশ নিয়ে তার বাকি জীবনটা সে চালিয়ে দিক বলুন সুহান আল্লাহ বলুন নারায় থাকবে এ পর্যন্ত তিনখানা মতকে আমি তুলেছেন হিন্দু মতবাদ চিৎপাত খেয়েছেন আর যুক্তিবাদেরাও চিৎপাত খেয়েছেন ইসলামী মতবাদটা আজও রয়েছেন আজকে ইসলামী মতবাদের উপরে একটা অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে আমেরিকার সেই মাদার্স নার্সিং হোমেন পাশাপাশি বেড মাদার্স নার্সিং হোম মানে কেবলমাত্র প্রসূতি মহিলাদেরকে নেওয়া হয় তাদের বাচ্চা প্রসব করিয়ে ছাড়া হয় ওইখানে একজন মহিলার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে আরেকজন মহিলার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে পুত্র সন্তানের মা তখন স্টেঞ্জা করতে গিয়েছে পেচ্ছাপ করতে গিয়েছে পুত্র সন্তানের মা গিয়েছে কন্যা সন্তানের মা করেছে কি নিজের কন্যা সন্তানটা তার বেডে রেখে দিয়ে তার পুত্র সন্তানটাকে নিজের করে নিয়ে নিয়েছে পুত্র সন্তানের মা এসে বলেন ছেলে আমার কন্যা সন্তানের মা বলে ছেলে আমার ও বলে ছেলে আমার এ বলে ছেলে আমার ও বলে মেয়ে তোর ও বলে মেয়ে তোর ও বলে তুই চোর ও বলে তুই চোর বলে তুই ঝাঁটা খাকি ও বলে তুই আটকুড়ি ইত্যাদি এই বলে ওরা মারামারি করেন আর চুল ছেঁড়াছেড়ি করেন সঙ্গে সঙ্গে ডাক্তার বাবুরা এলেন ঘাবড়াবেন না আপনারা আরাম করুন কার সন্তান কায় কার সন্তান কে কে কার জননী আমরা বিচার করে দেব আমাদের কাছে রক্ত পরীক্ষা আছে ব্লাড টেস্ট আছে ডিএনএ আছে আর এন আছে আমরা ডায়োক্সিরোবেনিক্লিক অ্যাসিড পরীক্ষা করব আমরা আমরা পরীক্ষা করে বলে দিতে পারবো কোন সন্তান কার আপনারা ঘাবড়াবেন না দুইখানা ডাক্তারবাবু আছেন একজন মিশরীয় মুসলমান একজন খ্রিস্টান আমেরিকান মুসলমান ডাক্তার বাবু খ্রিস্টান ডাক্তার বাবুকে আগে থাকতেই কোরআন শরীফ দিয়ে রেখেছিলেন কোরআন শরীফ তিনি পড়তেন আজকে বলছেন ভাই তোমার কোরআন শরীফ দাবি করেছিল কল্লন ফি কিতাবিম সব কিছু কোরআন শরীফে আছে এটা যদি সত্য হয় তবে তোমার মৌলানাদেরকে বলো মুক্তিদেরকে বলো মৌলবিদেরকে বলো হাফেজদেরকে বলো কারীদেরকে বলো তারা তারা কোরআন দিয়ে রিসার্চ আন্দাজ করে বলে দে কোন সন্তান কার কে কার জননীন বলে তুমি একজন ডাক্তার আমি একজন ডাক্তার এর বেশি নেই আমাদের কোন কারবার যদি বলো তবে আমরা চলো ওই জামে আজহার মিশরের মুফতি সাহেবের সঙ্গে যোগাযোগ করে হ্যালো বলুন আমাদের দুইজন মা বলছে পুত্র সন্তান আমার কন্যা সন্তান অপরের বলুন কেমন করে আমরা বিচার করতে পারি আমরা কেউ বিচার করতে চেয়েছিলাম ডিএনএ পরীক্ষা করব আর এন এ পরীক্ষা করব ডায়েক্স রোবিং কিনা নাকি পরীক্ষা করে আমরা বলবো কোন সন্তান কার কিন্তু আমার খ্রিস্টান বন্ধু দাবি করে সে কোরআন দিয়ে প্রমাণ করতে হবে তখন ওই মিশরীয় মুসলমান ওই কি বলেন গবেষক মুফতি সাহেব তিনি তখন ওই আয়াতটাই বলেছেন ইতিপূর্বে যে আয়াতটা বললাম এও সে কোমল্লাহ ফি দুইজন কন্যার সমান একজন পুত্রের অধিকার বলে হুজুর এ তো পৈতৃক সম্পত্তি বন্টন করার বিধান এ দিয়ে কেমন করে আব্বা মাকে চিনব কেমন করে সন্তানকে বুঝব তোমরা গবেষণা করো গবেষণায় যদি না পারো তখন আমাকে জিজ্ঞাসা করবেন দুজন ডাক্তার তাদের কাছে কোরআন খোলা আছে আয়াত খোলা আছে মা আছে জননী আছে বাচ্চা আছে কোরআন দিয়ে ফাইসলা করবে ডিএনএ আছে আর আছে সব আছে তারা কোরআন দিয়ে ফাইসলা করবে খ্রিস্টান ডাক্তার বাবু মুসলমান ডাক্তার বাবু চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু মাওলানা না মুক্তি না তারা বলছে আমাদের মনে হয় দুইজন মায়ের বুকেতে যে দুধ আছেন এটাই এদের সেই সম্পদ আমাদের মনে হয় পুত্র সন্তানের মায়ের দুধ বেশি হয়ে যাবে কন্যা সন্তানের মায়ের দুধ কম হয়ে যাবে আমাদের মনে হয় তখন তখন সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান ডাক্তার বাবুটা বলছে আমার ডাক্তার বলল না আমার স্বাস্থ্য বিজ্ঞান বলল না আমার বৈজ্ঞানিক যেটা বলেনি কোরআন যদি দেড় হাজার বছর আগে বলে আমার সামনে ইংলিশ তর্জমা আছে আমিও বুঝতে পারছি কোরআন যদি ওই ইশারায় দিয়ে থাকে তবে আমি a calendar of the Islam ইসলামের শুভ তলে আশ্রয় নিয়ে নিলাম পড়ুন দুইজন মাকে দুখানা গ্লাস দেয়া হয়েছে আপনারা যান আপনি ওই ঘরে যান আপনি ওই ঘরে যান আপনার স্তন দাবিয়ে দুখানার দুধ খানা বের করে দিন আমরা দুধটাকে পরীক্ষা করব দুজন মা দুখানা গ্লাস নিয়ে দুজন দুটো কামরায় ঢুকেছেন দুজন স্পন্দা দিয়ে দুধ বের করে দিয়েছে এখন বলুন ওজন করা তো দূরে থাক চোখের দ্বারাই বিচার করা যাচ্ছে একটা দুধ বেশি হয়ে গিয়েছে আর একটা দুধ কম হয়ে গিয়েছে বলুন সোহান আল্লাহ এখন ডাক্তার বাবু কলমা পড়ছেন ডাক্তার বাবুকে বলছে অন্য ডাক্তার বাবু আপনি কেন কলমা পড়বেন বলে আমার স্বাস্থ্য বিজ্ঞান বলেনি আমার কোন বৈজ্ঞানিক বলল না আমি সেটাকে দেখলাম আমি পরীক্ষা নিরীক্ষাও করে নিলাম এরা দুজনই তো মা একজন বাপ একজন মা নয় দুজনই তো আমেরিকান একজন খ্রিস্টান নয় একজন মুসলমান নয় দুজনেরই ধর্ম এক দুজনেরই একই আবহাওয়া দুজনেরই খাদ্য এক দুজনেরই পানীয় এক দুজনেরই শরীর স্বাস্থ্য দেহ গঠিত হয়েছেন এক একই খাদ্য পানীয় একই বস্তু দিয়ে একই আবহাওয়ায় এরপরেতে যদি দুধ কম বেশি হয়ে যায় তবে তাদেরই সন্তান পুত্র সন্তানের জন্য কন্যা সন্তানের জন্য কোন অদৃশ্য বৈজ্ঞানিক মায়ের দুধেতে দুধকে কম বেশি করে দিয়েছে ওইখানে আমি স্যালেন্ডার হয়ে গেলাম এখন একশো খানা এখন ওজন করা হবে ওজন করতে দেওয়া হলো দেখা গেল একটা মায়ের দুধ দুশো গ্রাম হয়েছে আর একটা মায়ের দুধ একশো গ্রাম হয়ে গিয়েছে বলুন সোহান আল্লাহ জোরে বলে নারায় থাকবে নারায় থাকবে বন্ধু আমার আপনাকে জিজ্ঞাসা করছেন এই একশো গ্রাম দুশো গ্রাম সমান সমান না কম বেশি কম বেশি আপনাকে আর একটা জিজ্ঞাসা করছেন যদি একশো গ্রাম একটা হতো পঁচাত্তর গ্রাম আর একটা হতো বলুন এটা কম বেশি হতো না সমান সমান কম বেশি হতো কিন্তু পার্থক্য ছাড়তাম পার্থক্য হলো পঁচাত্তর গ্রাম মানে তিন সিকিম একশো গ্রাম মানে চার সিকিম পার্থক্য হলো তিন আর চার কিন্তু আল্লাহ ওটা বলেনি আল্লাহ বলেছে এক আর দুই দুই আর চার one point two two point four three point six double কথা বলেছেন বলুন আল্লাহ তালা কম বেশিও করেছেন একশো গ্রাম একজন করেছেন একজন দুশো গ্রাম করেছেন শুধুই কম বেশি হয় নাই পরিমাপ নির্দিষ্ট অঙ্কটাও হয়ে গিয়েছে বলুন সোভান আল্লাহ এখানেই শেষ নয় দুশো গ্রাম থেকে একশো গ্রাম ফেলে দেওয়া হয়েছে দুটোই এবারে একশো গ্রাম উমাচরণ কর্মকার দাঁড়িপাল্লা উনি বিচার করে বলবেন দুটোই সমান সমান সমান কিন্তু ল্যাবরেটরিকে জানানো হল ও ল্যাবরেটরি তুমি বলো এর ভিতরে কতটা ভাইটামিন আছে কতটা ভিটামিন আছে তোমরা একটু বিচার করে বলে দাও বিচার করে বলছে বলছে একটাই ভিটামিন হলো শতকরা চল্লিশ গ্রাম আর একটাই ভিটামিন হলো শতকরা আশি গ্রাম ভিটামিন হয়ে গিয়েছে বলুন সোহান আল্লাহ বলুন না রায় যে আল্লাহ দুধেতে দিয়েছেন বিজ্ঞান যে আল্লাহ ভিটামিনে দিয়েছেন ওই অঙ্ক যে আল্লাহ দিয়েছেন ওই অঙ্ক ওই বিধান ওই সংখ্যা ওই রেজুলেশন ওই নিয়ম সেইখানে ডাক্তার বাবু আর থাকতে পারেন না ইসলাম ধর্ম গ্রহণ করে নেন তবে আমি বলেছিলাম কেন নারীর জন্য দু অংশ নয় কেন পুরুষের জন্য দু অংশ আর আর নারীর জন্য কেন এক অংশ দিয়েছে ভালো করে বোঝন ভালো করে বোঝন উরফুল ক্যাসেট কোম্পানির নিজস্ব প্রোডাক্ট হাদিস কোরআন বেদ পুরাণ পুরাণ হাফেজ কারি মৌলানা মুফতি আজাদুর রহমান সাহেবের অনুমতিপ্রাপ্ত ক্যাসেটস হাদিস কোরআন বেদ পুরাণ